বর্তমান আমাদের সামনে দুইটি পর্ব অপেক্ষমান একটা হল মে দিবস আর একটা হল তথাকথিত সবে বরাত মে দিবস সম্পর্কে বলবার আর কি আছে বহু আগেই শ্রমিক নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করে আমরা বলেছিলাম যারা সভ্যতার বুলি আউরিয়ে মানবতার ঠিকাদারির পরাকাষ্ঠা দেখিয়ে গোটা বিশ্বে মরল সেজে বসে আছে তাদেরই দেশে শ্রমিকেরা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে আন্দোলনরত অবস্থায় শিকাগো শহরের হে মার্কেটের সামনে ক্ষুধার্ত ভুকানাঙ্গা শ্রমিকদেরকে নির্মমভাবে গুলি চালিয়ে হত্যা করে যে শ্রমিকদের প্রতি অবিচার করা হয়েছিল আজও তার প্রতিবাদ স্বরূপ মে দিবস পালন করা হয় গাড়ি বন্ধ করে গাড়ি বন্ধ করলে মালিকের খুব একটা ক্ষতি হয় না টাকার অভাব নেই এরকম গাড়ি দুই চার বছর না চললেও মালিকের দিন পথ চলে কিন্তু যে শ্রমিক দিন আনে দিন খায় একদিন কাজ না করলেও খাবার জোটে না গাড়ি বন্ধ করে তো শ্রমিককেই মারা হচ্ছে শ্রমিকের উপরে অত্যাচারের প্রতিবাদ জানিয়ে গাড়ি বন্ধ করে দিবস পালন করে শ্রমিককেই মারা হচ্ছে কাজেই বহুদিন আগে থেকেই আমরা এই বিষয়ে আলোচনা করেছি দেশের দায়িত্বশীলদের দৃষ্টি আকর্ষণ করেছি শ্রমিক নেতাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা মে দিবস পালন ছেড়ে দিন গাড়ি চালিয়ে রাখুন গাড়ি বন্ধ করবেন না মানুষ স্বাভাবিক গতিতে চলুক শ্রমিকের কিছু কল্যাণ চাইলে হয়তো বলতে পারেন যে আজকে ভাড়া দ্বিগুণ ভাড়া একটু বেশি দাও দ্বিগুণ দাও গাড়ি চলবে কিন্তু ভাড়া বেশি দাও আর এই ভাড়ার টাকাটা শ্রমিকদের ভিতরে বিতরণ করা এইভাবে একটা কল্যাণকর কাজ কল্যাণকর কর্মসূচি এইভাবে গ্রহণ করলে দেশ জাতি শ্রমিক সবাই উপকৃত হয় বহুদিন আগে বলেছি আপনাদেরকে আপনাদের মনে থাকেন অনেক কথা আবারও বলে দেই শুনে নিন যে ইসলামের যে পঞ্জিকা ইসলামের যে ক্যালেন্ডার এই ক্যালেন্ডারটাই শ্রমিকের পক্ষে un-Islamic calendar un-Islamic বলবো না এতটুকু বলবো যে ইসলামিক ক্যালেন্ডার নয় জাগতিক ক্যালেন্ডার যেটা জাগতিক ক্যালেন্ডার যেটা সেই জাগতিক ক্যালেন্ডারটা শ্রমিকদের বিপক্ষে আর মালিকদের পক্ষে কিভাবে ইংরেজি বৎস তিনশো দিনে আর আরবি বছর হয় তিনশো পঞ্চান্ন দিনে তাহলে আরবি ক্যালেন্ডার অনুযায়ী চাকরি করলে শ্রমিক দশ দিন কম ডিউটি করে আর ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী চাকরি করলে শ্রমিককে দশ দিন বেশি ডিউটি করা লাগে বেতন তো এক বছর বারো মাসের বেতন পাবে বারো মাসের বেতন যদি ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ধরেন তাহলে ইংরেজি মাসে বারো মাস গুনলে বছরে দশ অথবা এগারো স্বাভাবিক বছরগুলিতে এগারো আর লিপিয়ার বছরে দশ দশ দিন ডিউটি বেশি করিয়ে নেয় ইংরেজি ক্যালেন্ডারে আর আরবি ক্যালেন্ডারে যদি বেতন ধার্য করা যায় তাহলে শ্রমিক বছরে দশ দিনের বেতন বেশি পাবে এবার পঁয়ত্রিশ বছর পরে একটা লোক যদি পঁয়ত্রিশ বছর চাকরি করে তাহলে তিনশো দিন বেশি হয়ে যাবে তার মানে আর ইংরেজি ক্যালেন্ডারে পঁয়ত্রিশ বছর আর আরবি ক্যালেন্ডারে হবে ছত্রিশ বছর একটা লোক চাকরি করলে ওকে যদি ইংরেজি ক্যালেন্ডার ধরে বেতন দেওয়া যায় ও পঁয়ত্রিশ বছরের বেতন পাবে আর যদি ওই পঁয়ত্রিশ বছরের বেতনটাই যদি আরবি ক্যালেন্ডার অনুযায়ী হিসাব করা যায় তাহলে ছত্রিশ বছরের বেতন সে পেয়ে যাবে আল্লাহ কি বোঝা গেল বোঝা গেল যে ইসলাম শ্রমিকের পক্ষে ইসলাম গরিবের পক্ষে ইসলাম মালিকের পক্ষে ইসলাম পিতার পক্ষে ইসলাম সন্তানের পক্ষে ইসলাম গরিব দুঃখীর পক্ষে ইসলাম চালকের পক্ষে চালিত চালিতের পক্ষে শাসকের পক্ষে শাসিতের পক্ষে প্রত্যেকটা মানুষের জন্য জনকল্যাণ বয়ে আনে যে জিনিস ওটার নাম ইসলাম যাই হোক সেটা তাদের ব্যাপার তারা কি করবে না করবে সেটা তাদের ব্যাপার তাদেরকে বলছি আবারও যে ইসলামের সুচিতল ছায়াতলে চলে আসুন শ্রমের মর্যাদা পাবেন গরিব দুঃখী মানুষের অধিকার আদায় হবে আল্লাহ আকবর সেগুলি জাগতিক ব্যাপার মানুষ মোটামুটি জাগতিক বিষয়টা খুব ভালো করে বোঝে মুশকিল হয়ে গেছে সেই জায়গায় যেটা হলো ধর্মের নামে অধর্ম ধর্মের নামে অধর্ম আমাদের দেশে চালে ভেজাল ডালে ভেজাল নুনে ভেজাল তেলে ভেজাল সব কিছুতে ভেজাল হতে হতে হতে হতে লাস্টে শিক্ষা সিলেবাসেও ভেজাল মসজিদে ভেজাল মাদ্রাসা ভেজাল ঈদে ভেজাল ঈদের সাঁদে ভেজাল ভেজাল ঢুকাতে ঢুকাতে ফরমালিন দিতে দিতে ধর্ম ফরমালিন যুক্ত হয়ে গেছে প্রত্যেকটা খাদ্যের মধ্যে যেমন ফরমালিন ধর্মের মধ্যেও ফরমালিন অসাধু ব্যবসায়ীরা যেমন ফরমালিন মিলিয়ে টু পাইস কামাই করার ব্যবস্থা করছে কিন্তু আসলে কেউ বাঁচেনি দুধওয়ালা গরুকে সার খাওয়ায় দুধ বেশি বানায় নিয়ে আসে ওর দুধের মধ্যে পয়জন বিষাক্ত গাভীকে সার খাওয়িয়ে অতিরিক্ত মেডিসিন দিয়ে দুধ বেশি বের করার জন্য বিষাক্ত দুধ এনে বাজারে বিক্রি ও দুধ বিক্রি করে মাসালার কাছে দুধ বিক্রি করতেছে মাসালা ফরমালিন দিয়ে আনছে এবার মাসালা বিক্রি করে ফল কিনে কাছে ফলওয়ালা ফরমালিন দিয়েছে ফলওয়ালা এবার চাইলওয়ালার কাছে যাচ্ছে চাইলওয়ালা ওর মধ্যে ইউরিয়া মারছে চাইলওয়ালা ওই চাইল বিক্রি করে আবার যাচ্ছে ওষুধ কিনতে ওষুধওয়ালা খড়ি মাটি দিয়ে ওষুধ বানিয়েছে মাসাল্লাহ মানে একজন আর একজনকে মারছে রসুলাম বলছিলেন চোদ্দশো বছর পূর্বে সই মুসলিমের হাদিস কুফারা আমার পরে তোমরা কাফের হয়ে যেও না আমার পরে তোমরা কাফের হয়ে যেও না কুফুরি করো না কুফুরি কাজে লিপ্ত হয়েও না ইয়াবু বাদুকুম রিকা বাবাদ একজন আরেকজনের গর্দানে মারবে একজন আরেকজনকে খুন করবে বাহ্যিক দৃষ্টিতে খুনাখুনি রাহাজানি মারামারি তো চলছেই সোলো পয়জনীয়ের মাধ্যমে একজন আরেকজনকে মারছে সুবাহ আল্লাহ যত ব্যবসায়ী খাবার নিয়ে বসে আছে প্রত্যেকটার মধ্যেই অধিকাংশের মধ্যেই ভেজাল এক ভেজাল্লে আর এক ভেজাল্লার কাছে ব্যস্তছে ও মনে মনে ভাবছে আমি ফল বিক্রি করে লাভবান হলাম কিন্তু ফল বিক্রি করে ও অন্য কিছু কিনছে সেটাও বিষাক্ত যেটা বেচতেছে ওটাও বিষাক্ত যেটা কিনতেছে ওটা আরো বিষাক্ত সোভান আল্লাহ এক বাজারের মধ্যে একদিন হাঁটতেছিলাম যে দেখছি কলা বিক্রি করতেছে গ্রাম্য হাট তো গ্রাম্য হাটে গেলে আমার খুব কিউরিসিটি বাড়ে আমি ওইসব হাটের মধ্যে ঘোরাফেরা করার চেষ্টা করি সময় পেলেই আর ওখানে ওই স্থানীয় কিছু পাওয়া যায় শাক সবজি তরি তরকারি কলা বিশেষ করে দেশীয় যেগুলি কলা যেটাকে আটটা কলা বলে বিসি কলা এটা খুব উপকারী জিনিস এসব জিনিসের মধ্যে গ্রামের দেশে হাটে যেগুলি ওঠে ওগুলো ফরমালিন ফরমালিন কম থাকে অধিকাংশ যদি চালানের মাল আছে ওতে ফরমালিন হয় বেশি হাটের মধ্যে ঢুকছি ঢুকে কলা কিনতে হবে আঞ্চলিক কলা এলাকার দেশীয় কলা সেগুলি আমি কেনার জন্য খুঁজতেছিলাম এখন কলাওয়ালা নাখান্দা বিড়ি টানতেছে আর কলা বেচতেছে তো বললাম তোমার মতো বদ কেসমত লোক বোধ আর এই বাজার আর জন্য তুমি কলা বিক্রি করে বিড়ি খাও এটা কেমন কথা বিক্রি করো কলা খাও তুমি বিড়ি এটা কেমন কথা যাই হোক প্রত্যেকেই আমরা একজন আরেকজনকে মারতেছি সাল্লামের সেই সহি মুসলিমের বর্ণিত হাদিস সেই হাদিসটা যদি আমরা পর্যালোচনা করি সাল্লাম বললেন যে আমার পরে তোমরা কুফুরিতে লিপ্ত হয়ে না একজন আর একজনের গর্দানে মারবে ইয়াদরিবু বাজুকুম একদল আর এক দলকে সর্বশান্ত করে শেষ করে দেওয়ার জন্য পরিকল্পনা এবং এজেন্ডা বাস্তবায়ন করবে স্টুডেন্ট লাইফে গেছিলাম ওই কি করতে আপনার ওই যে অস্ত্র প্রদর্শনী অস্ত্র প্রদর্শনী দেখতে গিয়ে তো মুখ তো খুব চলে ভালো তো যাই দেখছি মোটা চাউল আর চিকন চাউল আর্মি ম্যানদের খাবার কিছু মোটা চাউল রাখা আছে কিছু চিকন চাউল রাখা আছে তা আমি আবার আমার সাথে যে ছেলেটা আছে ওকে বলছি এটা হুজুরদের খাবার ওটা মুজুরদের খাবার মানে আর্মির মধ্যে যারা সাধারণ সোলজার সিপাহী ওদের হলো মোটা চাউল আর সারদের বসদের জন্য চিকন চাউল এটা আমার মন্তব্য আমি বলে চলে যাচ্ছি পট করে হুজুর একটু দাঁড়ান আমার কথা আছে কি বললেন আপনি তো বললাম যে এটা হুজুরদের এটা মজুরদের বলছে না ভুল এটা রুগীদের এটা সুস্থ মানুষের কেন হুজুর মুজুর নাই সব সমান আলহামদুলিল্লাহ সব সমান হলে ভালো রুগীদের এটা সুস্থদের মা আলহামদুলিল্লাহ তারপরে ওই ভদ্রলোক ঘুরে ফিরে সব দেখালো দেখা যায় তাল গাছের মতো একটা ড্যাম পরে আছে এটা কি ভাই এটা সাবমেরিন ধ্বংস করা কামানো এতক্ষণ যাবৎ যা দেখলাম সব ধ্বংস করার গড়ার কি আছে বলেন বলছে গড়ার কিছু নাই আমাদের আমরা একজন আরেকজনকে মারার জন্য প্রস্তুত কে কাকে কিভাবে মারবে এই মারার জন্য আমরা প্রস্তুত আছি আমার এক ক্লাস ফ্রেন্ড বলছিলেন যে চতুর্থ বিশ্বযুদ্ধ যখন হবে তখন হবে তীর তলোয়ারের কেন বলছে তৃতীয় বিশ্বযুদ্ধে যত প্রযুক্তি আর যত অস্ত্র আছে সব একে অপরের উপর ব্যবহার করে ধ্বংস হয়ে যাবে সমস্ত প্রযুক্তি ধ্বংস হয়ে যাবে এবার চতুর্থ বিশ্বযুদ্ধ হবে তীর তলোয়ার দিয়ে এবং লোক এত পরিমাণ মরবে তৃতীয় বিশ্বযুদ্ধে যে মানুষ দুনিয়াতে থাকবে না তেমন খুব কম থাকবে গোটা দেশ গোটা এলাকা গোটা পৃথিবী ধ্বংস করার কি আছে সব রেডি সমস্ত গোলাবারুদ এটা হলো আধুনিক বিশ্বের বর্তমান চাওয়া কে কাকে মারতে পারবে কে কাকে মারার জন্য কিভাবে কত রকমের উন্নত মানের অস্ত্র তৈরি করে এই সমস্ত অস্ত্রপাতি এর চেয়ে বেশি ভয়ানক হলেই ফরমালিন নিরঘাতক নীরবভাবে এরা কোনো বিনা আওয়াজে মানুষকে ধ্বংস করে দিচ্ছে সেই ফরমালিন যদি দিনের মধ্যে ঢোকে তাহলে কি অবস্থা অসাধু ব্যবসায়ীরা যেমন টু পাইস কামার জন্য দুনিয়াবি পণ্য সামগ্রীর মধ্যে ফরমালিন দিয়েছে ঠিক অসাধু ধর্ম ব্যাপারীরা তাদের ধর্মের ভিতরে ফরমালিন ঢুকিয়েছে তার ভিতরেই হল এই তথাকথিত সবে বরাদ্দ সবে বলা বেদাতি অনুষ্ঠান এটা প্রত্যেকেরই জানা চারশো আটচল্লিশ চারশো আটচল্লিশ হিজড়িতে চারশো আটচল্লিশ হিজড়িতে বায়তুল মাদ্রেসে ইবনু আবিল হুমায়রা ভদ্রলোকের নাম ইবনু আবিল হুমায়রা ইবনু আবিল হুমায়রা নামক একজন সুফি দরবেশ বুজুর্গ একজন সুফি দরবেশ বুজুর্গ এই সর্বপ্রথম এই সবে বরাতের আবিষ্কারক সবে বরাতের সালাতে আলফিয়া রাত্রি জাগরণ করে যে গোসল করে ভেজা কাপড়ে সালাত আদায় করলে প্রত্যেক ফোটায় ফোটায় নেকি গোরস্থান দিয়ারত করলে রুহুগুলি সব মর্তে নেমে আসে নেমে এসে আত্মীয় স্বজনের দিকে চেয়ে থাকে বাড়িতে বাড়িতে ঘুরে বেড়ায় মর্মে কত রকমের কিস্সা কাহিনী আছে স্টুডেন্ট লাইফে একবার সবে ভারত দেখতে গেছিলাম এক বেদাতি গোরস্থানে আমাদের এলাকায় যাই দেখছি যে মোমবাতি আর আগরবাতি মনে হচ্ছে যে আগরবাতির খ্যাত আর মোমবাতির খ্যাত গোটা গোরস্থান বেভি মোমবাতি আর আগরবাতি আর ওই গোরস্থানের কবরের উপর মানুষ শুয়ে শুয়ে আছে রাস্তার উপরে মানুষ শুয়ে শুয়ে আছে এবাদত বন্দি করতেছে সারা রাত এগুলি হল ধর্মীয় অনুষ্ঠান পটকা ফুটানো রাত্রি জাগরণ আলুয়া রুটি বিতরণ আলোক সজ্জা মোমবাতি আগরবাতি এগুলি দিয়ে একটা আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান পরিচালনা করার নাম হল তথাকথিত সবে বরাত সবে বরাত আবিষ্কারক সবে বরাতে সালাতের ইবনাবিল হুমায়রা পরবর্তীকালে তবা ফার করে ফিরে এসেছিল কিন্তু ফিরে আসলে কাজ হবে না তাই জন্য ওলামায় কেরামগণ বলছেন কোন বেদাতি আলেম যদি তবা করে তাহলে জাতির সামনে দাঁড়ায় বলতে হবে যে আমরা আগে এই বেদাত করতাম বুঝি নাই এখন এই বেদাত থেকে ফিরে এসেছি তোমরাও ফিরে আসো হয়ে আমার জাতি তাই তো বাংলাদেশের একজন বরেণ্য আলেমে দিল মাওলানা কামাল উদ্দিন জাফরি হাফেদাহুল্লাহ যেটা সঠিক কথা আছে ওটা আলহামদুলিল্লাহ ওয়েল অ্যান্ড গুড আর যেটা আপত্তিকর ওটার সমালোচনা হবেই এটা স্বাভাবিক আর এটাই হল মিজানুল এতেদাল আহলে সুন্নতাল জামাতের সহি আকিদল এটা এটা হল মিজানুল এতেদাল ইনসাফের ন্যায় নিক্তির কাটা তিনি উনি বুজর্গ ছোট বড় বড় ভাই ছোট ভাই উস্তাদ সাগরের যে যেটুকু বলবেন যেটুকু কোরআন হাদিস ভিত্তিক সেইটুকু আমরা গ্রহণ করব যেটুকু ভালো পাবো সেটুকু গ্রহণ করব সেটা প্রশংসার দাবিদার আর যেটুকু আপত্তিকর সেটুকু অবশ্যই জাতিকে সংশোধন করার জন্য অবশ্যই সমালোচনা করতে হবে এবং জাতিকে সজাগ করতে হবে আমরা অনেকে বুঝি না দেখে একজন আরেকজনকে ভালোবাসি একটু সমালোচনা শুনলেই মাথাটা খারাপ হয়ে যায় এটা মাথা খারাপ হওয়ার কিছু নেই আমরা অনেক সময় কোন আলেমের কোন কথা নিয়ে সমালোচনা করি ব্যক্তিগতভাবে ওই মানুষটার প্রতি আমাদের কোনো আক্রোশ বা কোনো দ্বন্দ্ব নেই তার আচরণ বা তার বক্তব্যের সাথে আমরা দ্বিমত এই কথাটুকু সবসময় মনে রাখতে আর এটাই হলো আহলে সোনাতাল জামাতের আকিদা এবং এটাই হওয়া উচিত তো যাই হোক যিনি আমাদের শ্রদ্ধার পাত্র তিনি শ্রদ্ধার পাত্র আমাদের বরেণ্য আলেম দিন মাওলানা কামাল উদ্দিন জাফরি হাফেদ আল্লাহ তাকে হেফাজত করুন তাকে সঠিক কথা বলার তৌফিক দান তিনি খুদ্বার মধ্যে দাঁড়িয়ে যিনি প্রত্যক্ষদর্শী তিনি বললেন যে খুদ্বার মধ্যে দাঁড়িয়ে দুই কান ধরে বললেন আল্লাহ বরাতের হালুয়া রুটি বরাতের অনুষ্ঠান বেদাত বেদাত বেদাত আমি এই খুদ্বার মেম্বরে দাঁড়িয়ে কান ধরে তবা করলাম আল্লাহ আমার জাতিকে ফিরে আসার তৌফিক দাও সত্যটা অকপটে গ্রহণ করে নাও আর অসত্যকে বাইপাস করে যাওয়া এটাই হল ইমানদারের কর্তব্য এতে ফায়দাটা কি হল ফায়দাটা হলো আপনি তো ঘরে বসে অবস্থে ইস্তেকবার করলেন আমি ভুল প্রচার করে ঘরে বসে অবস্থে ইস্তেকবার করলাম কোরআন আদিজ বিরোধী বক্তব্য ইচ্ছায় অনিচ্ছায় আমার দ্বারা হয়ে গেল মানুষ হিসাবে আমার হতেই পারে সব জিনিস আমার জানা নেই অনেক অজানা কথা মুখ দিয়ে বলে গিয়ে দেখা যায় আগের তদন্ত অনুযায়ী পরবর্তী তদন্তে দেখা যায় সেটা ভুল সেটা আমি যদি মনে মনে তবা করি কিন্তু জাতির সামনে যে সরিয়ে পড়েছে কথাগুলো যারা সে কথা শুনে বিভ্রান্ত হয়েছে তারা কোথায় যাবে তাদেরকে ফিরিয়ে আনার জন্য প্রয়োজন তওবা ইস্তেকফার করে বা জাতিকে সজাগ করে জানিয়ে দাও ইবনু আবিল হুমায়রা চারশো আটচল্লিশ ইদিতে সবেবরাত আবিষ্কার করে তওবা ইস্তেকফার করে ঝেড়ে মুছে পরিষ্কার হয়ে গেলেন কিন্তু জাতি তো এই বেদাত থেকে ফিরতে পারল না পরবর্তীকালে সম্রাট আকবরের বারামুখী মন্ত্রীদের সহযোগিতায় হিন্দুদের দীপালি পূজার সাথে এই মোমবাতি আগরবাতি আলোকসজ্জা এগুলি যোগ হয়ে তথাকথিত সবে বরাতের সাথে আরো অনেক জাহেলিয়াত সংমিশ্রিত হল শেষ পর্যন্ত পটকাবাদী আতসবাদী এগুলিও চালু হলো আরব বিশ্ব থেকে এক সময় সেটা উঠে গেল কিন্তু ভারতবর্ষে এটা জোরে সোরে চলতে থাকল শয়বরাত আরব দেশে পালিত হয় না কেউ কেউ বলে যে আরব দেশে সবে বরাত পালিত হয় যদি বলে থাকেন তাহলে বলবো মক্কাতেও গাধা আছে লঙ্কাতেও মানুষ আছে লঙ্কারও হনুমানের দেশ কিন্তু ওখানে মানুষ বাস করে আর মক্কা রসুলামের দেশ কিন্তু ওখানেও গাধা থাকে খোদ মদিনাতেই তো শিয়াদের বাস আছে মদিনার নাগরিক তারা শিয়া ইসলাম ধ্বংসকারী যে দল শিয়া সেই শিয়া তো মদিনার ভিতরে আছে মদিনার নাগরিক এমনকি আরব বিশ্বের বিভিন্ন বড় বড় সেক্টরে বিশেষ করে ডিফেন্স সেক্টরে এডুকেশন সেক্টরে এডুকেশন সেক্টরে ডিফেন্স সেক্টরে তারা সুকৌশলে ঢুকে পড়েছে ঢুকে পড়ে পড়ে ওই গোড়ায় বসে বসে ষড়যন্ত্র করছে আর মিডিয়া তো আছেই মাশাল মিডিয়া আছেই মিডিয়ার যে কি শাস্তি হবে আল্লাহর দরবার এটা ভাববার বিষয় মিডিয়া পুরে বলুক কিন্তু আপনি মুসলিম আপনি কি শুনে কি বলেন একজন বেদুইন দ্রুত গতিতে মসজিদের নবীর পার্কিং এ গাড়ি পার্কিং করে ইফতার করতে গেছে বেদুইনের গাড়ির ফিটনেস থাকে না ওই ফারুক ভাই ভালো বলতে পারবেন যে বেদুইনের গাড়ির ফিটনেস থাকে না ও দেশের বেদুইনদের গাড়ির ফিটনেস থাকে না দড়ি দিয়ে বাম্পার বেঁধে নিয়ে চলে ওরা বেদুইন ওদেরকে পাকা বাড়ি করে দিলে ওরা তাবুর মধ্যে বাস করে ওদের নাম বেদুইন ওই শহরের আলো বাতাস ওদের ভালো লাগে না ওদের নাম বেদুইন এই বেদুইনদের গাড়ির ফিটনেস থাকে না লড়বরে গাড়ি চলে পুলিশও ধরে না ওদেরকে পুলিশও ধরেন বেদুইন ওরা কি বল আমাদের সেখানে উপজাতির মতো বেদুইনদের হালো তো এই বৃদ্ধ বেদুইন গাড়িটা রেখে মসজিদে নবীতে ঢুকছে গাড়ির গ্যাসের সিলিন্ডারের ফিটনেস ফেল করছে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে এমন কোন মারাত্মক ক্ষতি হয়নি তাম বিশ্বের অবৈধ মিডিয়া তাম বিশ্বের অসভ্য বর্বর মিডিয়া প্রচার করে দিল মদিনাতে বোমা বিস্ফোরণ হয়েছে ডক্টর আসাদুল্লাহ গালিস্তারকে আর আমাকে যে কতবার জেলে ঢুকাইছে একবার কুমিল্লায় গেলাম সারা বাংলাদেশের খবর আমার লোকে অ্যারেস্ট করা হয়েছে কয়েকদিন আগেও বিডি টোয়েন্টি ফোর প্রচার করে দিল ডক্টর গালিব ইজ অ্যারেস্টেড সুবাহান আমাদের বলছিল যে ডক্টর গালেদ স্যার অ্যারেস্টেড বলে মনের দুঃখে বসে অবৈধ মিডিয়া বলতে পারে কোন বৈধ মিডিয়া বলে তো মিডিয়া প্রচার করছে শিয়ারা আছে সেখানে কোন জায়গায় বাংলাদেশি লোকজন বাস করে বাঙালি কমিউনিটি তারা সেই জায়গায় হয়তো একটা ছোপের মধ্যে লেবার ক্যাম্পে মিলাদ পড়াইল সবে বারাত করলো ছয় বরাত করে আর এখন তো এডিটিং এর জামানা ওখানকার অনুষ্ঠানের পাশে পিছনে একটা পিকচার দিয়ে দিলেই তো হয়ে যায় দিয়ে দিয়ে প্রচার করলেই দেখো মসজিদের নবীর সামনে মিলাদ হচ্ছে রসুল আসলামের রওজার সামনে মিলাদ হচ্ছে সুবাহ আল্লাহ মক্কার ইমাম সাহেব হয়তো কি বলে কুনুত বেতের বেতের কুনুতে হাত তুলে মোনাজাত করছে ওখান থেকে ছবিটা নিয়ে এসে ফরজ সালাতের সাথে দিয়ে বা একটা অনুষ্ঠানের সাথে এডিট করে দিলেই তো হয়ে যায় এই যে অমুক অনুষ্ঠানের সাথে মক্কার ইমাম মোনাজাত করো তোমরা মোনাজাত পাও না কোথায় গো এইভাবে এডিট করে জাতিকে বিভ্রান্ত করা কোনই বিচিত্র নয় কত রকমের সালাত আর কত রকমের বক্তব্য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 ওয়াল কিতাবিল মুবিন সুস্পষ্ট কেতাবের শপথ ইন্না আনজালনাহু নিশ্চয় আমি ওই সুস্পষ্ট কেতাব নাদিল করেছি ফি লাইলাতিম মুবারাকা বরকতময় রজনীতে লাইলাতুল কদর হলো রমাদান মাসে আর লাইলাতুল মুবারাক হলো সাবান মাসে নাউজুবিল্লাহ মিন জালেক অথচ আল্লাহ পাক একবার বললেন লাইলাতুল কদরে নাজিল করেছি আল্লাহ পাক আবার বললেন লাইলাতুল মুবারাকা বরকতের রাত্রিতে কোরআন নাজিল তাই তো বলেছিলাম চাকরকে রাখালকে বলা হলো বাজি বাড়ির কাজের ছেলেকে বলা হলো বাবা লবণ কিন্তু আনতে হবে বাড়িতে লবণ নেই তরকারি আনুষঙ্গিক মাছ শাক যা কিছু আনো লবণ কিন্তু আনতে হবে লবণ লিখে দেওয়া হয়েছে আবার যাওয়ার সময় বলে দিয়েছে বাবারে নুন কিন্তু নাই একটু নুন কিন্তু আনবি খবরদার ভুলিস না তো এই ব্যাকল ছেলেটা লবণ এক কেজি কিনছে আর নুন এক কেজি কিনছে লবণ এক কেজি আর নুন এক কেজি চাকরা নিরে কয়ে দিছে যে লবণ দিও তরকারিতে ভালো করে দেখে নিও ওই চাকরানি লবণ এক চামুক দিছে নুন আর এক চামুক দিছে খাওয়ার পরে এখন দেখে যে তরকারি আর মোটেই খাওয়া যায় না তো কি হয়েছে আরে তরকারিতে এত লবণ হলো কেন আল্লাহর কসম এক চামচ লবণ দিছি তাহলে এত তিতা হলো কেন ডেলিতে এক চামচ দিয়ে রান্না করা হয় সম পরিমাণ তরকারি তো ডেলি তিতা হয় না আজকে তিতো হলো কেন বসে চাষি আমা আর কি দিছিলি আর এক চামচ নুন দিছিলাম বেহুদা তুই এক চামচ লবণ যখন দিলি তো নুন আবার দিলি কে আর নুনই যখন দিলি তো লবণ আবার দিলি কে যেটাই নুন সেটাই লবণ যেটাই লবণ সেটাই নুন নুনও যদি এক চামচ দেন লবণও যদি এক চামচ দেন আরো সাথে যদি নেমক আর এক চামচ দেন আর এক চামচ যদি সল্ট মেরে দেন তাহলে খাদ্য খাওয়ার স্বাদ মিটে যাবে লাইলাতুল মুবারাকা লাইলাতুল কাদার কোনটা লাইলাতুল কাদার আর কোনটা লাইলাতুল মুবারাকা যেই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে ওটাই লাইলাতুল কাদার যেই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে ওইটাই হলো লাইলাতুল মুবারাকা লাইলাতুল মুবারাকা লাইলাতুল কদর একই রাত্রি নাম ভিন্ন নুন আর লবণের মতো নুন আর লবণ একই জিনিস কিন্তু নাম ভিন্ন বন্ধুগণ তরকারিতে যেমন লবণ আর নুন একসাথে দিলে খাওয়া যায় না তাহার্য তার তারাবি পড়লে যেমন বেদাত হয়ে যায় লবণ আর নুন ওইভাবে একসাথে দিলে যেমন খাওয়া যায় না সবে বরাত আর সবে কদর লাইলাতুল কদর লাইলাতুল মুবারাকা বরাতের রাত্রি প্রমাণ করার গলদ ধর্ম চেষ্টা করে মোটামুটি পনেরোটা দলিল বের করা হয়েছে বেদাত আগে তৈরি হয় দলিল পরে খুঁজে আনে মানে আমার এই কাজটা প্রমাণ করার জন্য এক ভাই তার মেয়ের নাগপুরানি অনুষ্ঠান করবে বললাম নাগপুরানি অনুষ্ঠান আমি করব দলিল নিয়ে আসতেছে কোরআন হাদিস থেকে বললাম জি না কোরআন হাদিস সামনে রাখবেন কোরআন হাদিস থেকে যেই আমল সাব্যস্ত হয় সেটা করুন আমলটাকে নির্ধারণ করে এবার সেই আমলকে প্রমাণ করার জন্য কোরআন হাদিসের দলিল খুঁজে বেড়াবেন ওটা নয় ওটা বেদাতিদের কাজ বেদাতির আগে কাজ স্থির করে সেই কাজের সাপোর্টের দলিল খুঁজে বেড়াবেন আর সহিদার লোকদের কাজ হল দলিলকে সামনে রেখে বলবে যে এই দলিলের ভিত্তিতে এই আমল সাব্যস্ত হচ্ছে মোটামুটি সতেরো আঠারো কতটা দলিল আছে এই জাল কোনটা জাল কোনটা জৈব কোনটা বানাওয়া কোনটা ঢোপে টেকে না সব মিলে আল্লামা নাসির উদ্দিন আলবানী রাহিমুল্লাহ বলছে সবগুলি জুরাতালি দিয়ে এটা হাসান হাদিসের সমতুল্য হতে পারে নেসপে সাবানের রাত্রি বরকতময় হওয়ার সম্ভাবনা আছে সবগুলি হাদিসকে একত্রিত করার পরে কিছুটা ফজিলত সাব্যস্ত হচ্ছে কিন্তু ফজিলত সাব্যস্ত হওয়ার পরে সেই ফজিলতের কারণে এক্সট্রা কোন এবাদত সাব্যস্ত হয় নাই কথা এবার ক্লিয়ার আগেরটুকু মানছে ওই পরেরটুকু মানে নাই সেদিন একজন লোক বলছিল অমক মৌল সাহেব বলছে ধান দিয়ে ফেতরা দেওয়া যাবে মেজাজটা আমার খারাপ হয়েছে কান্ডা একটা মোসর দিয়ে বললাম যে অমক মৌলী সাহেব যে বলছে বিবিকে পর্দায় রাখো ওটা রাখো না কেন মৌলী সাহেব ধানের পতুয়াটা খুব পছন্দ হয়েছে যে ধান দিয়ে ফেতরা দেওয়া যায় মৌলী সাহেব যে বলছে সুদি কারবার ছেড়ে দাও ছাড়ো না কেন ওই মৌলী সাহেব যে বলছে দাড়ি লম্বা করো করো না কেন ওই মৌলী সাহেব যে বলছে ঘুষ খাওয়া বন্ধ করো করো না কেন ওই মৌলানা সাহেব তো আরো অনেক পতুয়া দিয়েছে দানের পতুয়া ধান দিয়ে ফেতরা দেওয়া যাবে তো মৌলী সাহেব গেল ধানই খাইতে কেন জবগম দিয়ে যদি ফেতরা দেওয়া যায় তাহলে ধানেরও ফেতরা দেওয়া যায় মাসাল চমৎকার রসুল্লাহ সাল্লামের জামানায় জব পিষে ছাতু বানায় খাওয়া হতো জব পিষে খুসা সহ পিষে গম সাল সহ পিষে গমের সালটা হলো উপকারী আরব দেশে আমরা যখন বাস করছি তখন চল্লিশ রিয়াল লাগছে এক বস্তা আটা সালওয়ালা গমের আটা যেই গমে সাল আছে ওটার আটা চল্লিশ রিয়াল এক বস্তা আর যেটা সাল তুলার রোলের আটা ময়দা যেটাকে বলে এই ময়দা লাগছে পঁচিশ রিয়াল আরব দেশের লোক বলতো যে বাঙালি মগজ নাই রে হ্যাঁ গমের সালের মধ্যে ভিটামিন সালটা দিলে ছাগল রেখা হয় আর নিজেরা খায় ভিতরেটা আর শশার যে উপরের ছাল খাল বাকলা তারপরে কাঁচা তরকারি যত আছে প্রত্যেকটা কাঁচা তরকারির উপরের খাল বাকলার ভিতরে ভিটামিন বেশি আমরা খাল বাকলা তুলতে তুলতে বটি দিয়ে কাটলে তা একটু কম কাটলে হয় এখন আমার ডিজিটাল হয়ে গেছে আসর মারে আসর মারে মানে কি শশার অর্ধেকের বেশি খাল বাকলার সাথে চলে যায় আর মাঝখানে একটু থাকে ওইটুকু খায় কোনো মতো ওইটাকে আবার পানি দিয়ে কাটার পরে পানি দিয়ে কচলিয়ে ধয় যেটুকু ইনসুলিন ছিল ওটুকু গেল শশাটা কাটার পরে ওই সালের গোড় দিয়ে যে রসটা কষটা বের হয় কষ্ট ইনসুলিন ওই কষ্ট যদি আপনার শরীরে লাগে আর কোন ইনসুলিন লাগবে না আপনার ওইটা হল ইনসুলিন কিন্তু আমরা খালওয়ালা শশা খাই না খালগুলি ছাগল রেখা হয় দিয়ে তারপর যাই হোক বলছিলাম মৌলী সাহেব বলছেন তাহলে তো ভালো সেদিন এক লোক এসে খুব চেষ্টা করতেছিল আমার কাছে একটা ফতুয়া নেওয়ার তো বললাম যে ভাই আমি যদি ফতুয়া দিই এটা আপনার মনের সান্ত্বনা আপনি বুঝবেন যে আমাকে বলছে তাহলে আমার কোনো হালাল কিন্তু আমি আমানুল্লাহ এবং আমার মতো হাজারো আমানুল্লাহ যদি কোন হারাম জিনিসকে হালাল প্রমাণ করে ফতুয়া দেয় তবে আল্লাহর আদালতে সেটা হালাল প্রমাণ হবে না আপনি নিজের মনের কাছে জিজ্ঞেস করেন যে আপনার ফতুয়াটা কেমন আছে যাই হোক বলছিলাম এই যে হাদিস হাদিসগুলি মোটামুটি পনেরো ষোলো সতেরোটা হাদিস আল্লামা নাসির উদ্দিন আলবানী রহেমউল্লাহ বলছেন যে ফজিলত যদি সাব্যস্ত হয় তাহলে ফজিলতটা পাবে ওরাই যারা নিয়মিত ডিউটি করে ঈদের দিনে আলাদা কোনো ডিউটি দেওয়া হয়নি অথচ ঈদের দিনে বোনাস দেওয়া আছে ঈদের দিন এটা বাৎসরিক দিন এই জন্য ফেস্টিভ্যাল অ্যালাউন্স ধার্য করা ফেস্টিভ্যাল অ্যালাউন্স ধার্য করা হয়েছে যারা সারা বছর নিয়মিত ডিউটি করছে তাদের জন্য অথচ ঈদের দিনে সে ডিউটি করেনি ছুটি কাটাইছে অথচ ছুটি কাটানোর পরেও সে অ্যালাউন্স পেয়ে যাচ্ছে ঈদ বোনাস কেন পাচ্ছে সে সারা বছর ডিউটি করছে আল্লাহ নাসির উদ্দিন আলবানি রাহিমাল্লাহ বলছেন বা বলতে চাচ্ছেন যে সারা বছর যারা নিয়মিত এবাদত বন্দি করে অন্যান্য দিনের তুলনায় সবে বরাত বা নেসপে সাবানের রাত্রিতে ওই দিনের এবাদতের নেকির পরিমাণ হয়তো আল্লাপাক বাড়তি করে দেবেন ওই দিনের রাতের এশার সালাতের নেকি অন্য দিনের এশার সালাতের চেয়ে হয়তো বেশি পেয়ে যাবেন এতটুকু ফজিলত বা এরকম কিছু হবে কিন্তু আলাদা কোন এবাদত তো ওখানে সাব্যস্ত হয় মক্কাতে নেকি বেশিতে জোহরের নামাজ দুইবার করে পড়বেন ফজরের সালাদ তিনবার করে পড়বেন মদিনার মসজিদের সালাতের নেকি বেশি দেখে মাগরিবের সালাদ নয়বার করে পড়বে কেন নেকি বেশি যতটুক পারি ততটুক করে নিই জি না আপনাকে যতটুকু নির্ধারিত এবাদত দেওয়া হয়েছে ততটুকুই আপনি পালন করবেন বাড়তি কমতি করার সুযোগ নেই মানে আমেল আমালান লাইসা আমরুনা ফাহরদ সবগুলি হাদিসকে একত্রিত করে মৌলিক দুইটা হাদিসে কেন্দ্র কেন্দ্রীভূত হচ্ছে একটি হাদিস আলী এবিনাবি তোয়ালেব রাজি আল্লাহ তালাহু কর্তৃক বর্ণিত যে সবে বরাতের রাত্রি যে আল্লাহ নেমে আসে আর বাণী কলব গোত্রের ছাগল পরিমাণ ছাগলের লোম পরিমাণ মানুষকে ক্ষমা করে এই হাদিসের বর্ণনাকারীর মধ্যে আছে বর্ণনাকারী ইবনু আবিস সাবরা ইবনু আবিস সাবরা ইবনু আবিস সাবরা এই লোকটা হাদিস জাল করত জাল হাদিস বানানো ছিল তার কাজ যেই লোক হাদিস জালকারী তার বর্ণিত হাদিস আমরা গ্রহণ করি না কেউ আর করুক আর না করুক এরপরে এই হাদিসটা হল সৈয়াদিসের খেলাফ রসুল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ পাক প্রত্যেক রাত্রিতে নেমে আসেন শেষ প্রহরে রাতের শেষ ভাগে প্রত্যেক রাত্রিতে নেমে আসেন আল্লাহ পাক ইয়ানজিলু রব্বুনা তাবার ওয়া ইলা সামা দুনিয়া ফি কুল্লি লাইলিন লাইলাতিন ইলা সুলুসিল আখির মিনাল লাইল রাতের শেষ ভাগের তিন ভাগের শেষ ভাগে নেমে আসেন প্রত্যেক রাত্রিতে নামেন বরং মর্মে বর্ণিত হাদিস সহি বুখারি মুসলিম আর সবে বরাতে নামেন বর্ণে বর্ণিত হাদিসের বর্ণনাকারী এবং আবি সাবরা এবং সহি হাদিসের খেলাফ সহি হাদিসের খেলাফ যদি কোনো দুর্বল হাদিস হয় হাদিসের পরিভাষায় সেই হাদিসকে বলা হয় মুনকার হাদিস সেই হাদিসকে বলা হয় মুনকার হাদিস সহি হাদিসের অধিকতর সহি হাদিসের খেলাপ যদি আর একটা সহিদিস নর্মাল সহিদিস আসে হাদিস আবার সহি হয় কেমনি হাদিস আবার জয়ীফ হয় কেমনি হাদিস আবার জাল হয় কেমনি সব হাদিসই তো সমান তাই তো একজন মহাদেশ মুফতিকে বলছিলাম যে খতমে বুখারি পড়ান কেন গো এক বছর আবু দাউদের খতম পড়ান এক বছর তিরমিদির খতম পড়ান আপনিই তো বলছেন বুখারির সমতুল্য অন্যটা নেই আবার বলেন কেন হাদিস তো সবই সমান হাদিস তো সবই সমান খতমে বুখারির অনুষ্ঠান তো প্রত্যেক বছর হয় এক বছর আবু দাউদের খতম পড়ান এক বছর তিরমিদির খতম পড়ান এক বছর এমনি মাজার খতম পড়ান তা তো পড়ান না তার মানে আপনি প্রমাণ করতেছেন যে বুহারির সমতুল্য নটা নই সেহা মহাদেশিনী কেরামগণ ব্যাখ্যা করেছে যাই হোক সেগুলি এলমি আলোচনা সেটা এখানে আলোচ্য বিষয় নয় দ্বিতীয় হাদিস যেটা আসছে আলিয়া বিন আবি তালেব রাজি আল্লাহ তালন থেকে ওই হাদিসের বর্ণনাকারী হাদ্দাস বিন আর্তাত বিন আর্তাত এই হাদিস বিন আর্তাদের সনদ মানে সনদ কর্তন হয়েছে সনদ কাটা পড়েছে সনদ যদি কাটা পড়ে তাহলে সে হাদিস গ্রহণযোগ্য হয় না যাই হোক আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে এই বেদাতি অনুষ্ঠান থেকে বেঁচে চলার তৌফিক দান করুন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব আসবে সয়বরাতের হালুয়া রুটি নিয়ে তাদেরকে আগেই বলে দিবেন আমরা বলে দিয়েছিলাম ভাই আমরা দুঃখিত আমরা সয়বরাতের হালুয়া রুটি খেতে পারবো না সয়বরাতের হালুয়া রুটি প্লিজ আমাদের বাড়িতে যেন না আসে সবে বরাত উপলক্ষে কোনো খাবার যেন না আসে পুরা বাড়িতে আলোড়ন সৃষ্টি হয়ে গেল হই হই রই রই পড়ে গেল সয় বরাত আসার আগেই সবে বরাত নিয়ে আলোচনা পর্দালোচনা তারপর বই পুস্তক দেওয়া দেই দিতে দিতে আল্লাহর ফজল কর্মে আমরা যেই বিল্ডিং এ ছিলাম উত্তরখানে পুরা বিল্ডিং এ ওইবার সহগরদার হলো না আগের থেকে ওয়ার্নিং দেওয়াতে দুই তিন দিন আগেই বলে দিলাম যে সহবরাদ যদি বানাও কিন্তু আমাদের বাড়িতে যেন সেই খাবার না আসে আমরা খেতে পারবো না দুঃখিত শেষে আপনিও অপমান হবেন আর একটা অপ্রীতিকর সৃষ্টি হবে এই দুই তিন দিন আগে ওয়ার্নিং দেওয়াতে আলোচনা পর্যালোচনা করে শেষ পর্যন্ত বন্ধ হয়ে গেলাম মিরপুরের একজন দিনী বন তার স্বামী তাকে বলছে ছয় ভারতের হালুয়ার ঋণ না বানালে তোকে মেরে শেষ করে ফেলবো দিনী বোন বলছে ফেরাউন যেমন আসিয়াকে মেরে শেষ করে দিয়েছিল তাও আল্লাহ ডাকে নাই তুমি আমাকে এইভাবে বললেও মেরে শেষ করে দিলেও কিন্তু আমি এই বেদাতি রুটি বানাতে পারবো না সাব্বাস তিনি বন স্বামী বেচারার ভিতরে একটা দারুণ আঘাত লাগলো এত মারধর করার পরে এত রাগারাগি করার পর আমার স্ত্রী বলে তখন আমাকে ডাকা হলো আমি তখন যাত্রাবিন মাঝে মোহাম্মদের ছাত্র আমাকে ডাকা হলো প্রতিপক্ষের যে একজন আলেম আসার কথা ছিল তারা আর আসেননি পরে সেই পুরা ফ্যামিলি আলহামদুলিল্লাহ সহি আকিদা গ্রহণ করে আহলাদিস আন্দোলনে যোগদান করলেন আলহামদুলিল্লাহ আপনাকে আপনি যে জায়গায় থাকেন আপনাকে প্রত্যেক জায়গাতেই দাওয়াত প্রত্যেক সেক্টরে আপনাকে দাওয়াত পৌঁছিয়ে কে মানবে না মানবে সেটা তাদের আপনারা খাবেন সেটা আপনাদের ব্যাপার কিন্তু আমরা খেতে পারবো না দুঃখিত আমাদের বাসায় দিবেন আপনার ধর্ম আপনি পালন করবেন আপনার কবরে আপনি যাবেন আপনার সব ঝগড়া করার টাইম নেই পরিষ্কার কথা এছাড়া দ্বিতীয় কোনো কথা নেই বাপ মারা গেছে পাঁচ ভাই মিলে বাপের মরা অনুষ্ঠান করবে আপনি একা বলবেন যে বাপের এই মরা অনুষ্ঠানে আমি নাই আমি এতে ভেটো দিলাম আমি এ থেকে বেরিয়ে আলাদা হইলাম আমার বাপের রুহের মাগ ফেরে তুমি যা আমি পারবো একা একা দিব আজ সন্ন্যতি তরিকা হয় আসো তোমাদের সাথে আমি আসি বেদাতি তরিকা করবা তোমাদেরটা তোমরা করো তোমাদের হিসাব তোমরা তোমাদের সাথে আমার ঝগড়া ফাঁসাদ করে পুরা বাড়িতে এটা স্টপ করার সুযোগ আমার না কারণ ছয় ভাইয়ের মধ্যে পাঁচ ভাই একদিকে আর এক ভাই একা একদিকে পারবে পারবে না উপায় কি উপায় হলো যে আমি তোমাদের এই অনুষ্ঠানের সাথে নাই এবার তোমরা করলে করবা তোমাদের ব্যাপার আকুল মা তাসমাউন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়াকুম বিল আয়াতি ওয়াল যিকরিল হাকীম